ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্বনাবীর দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্বনাবীর দুশ্মনেরা হও হুশিয়ার ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলে নাবিজির চরিত্র নিয়ে যারা মিথ্যে বলে ইসলামকে নিয়ে যারা চিনি মিনে খেলে নাবিজের চরিত্র নিয়ে যারা মিথ্যে বলে গর্জে উঠবে তাদের দিকে শাহ জালালের তলোয়ার গর্জে উঠবে তাদের দিকে বীর খালিদের তলোয়ার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নবীর দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার সাবধান হয়ে যাও ওরে দিনের দুশ্মনেরা জেগে আছে দুর্নিবারের বীর সৈনিকেরা সাবধান হয়ে যাও ওরে দিনের দুশ্মনেরা আর বসে থাকবো না এবার গর্জে উঠব মোরা বজ্র কণ্ঠে বলবো না রায় তাকবির আল্লাহ আকবার বজ্র কণ্ঠে বলবো না রায় তাকবির আল্লাহ আকবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্বনাবীর দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নবীর দুশ্মনেরা হও হুশিয়ার শৈব না আর মুখ বুঝে ইসলামের অপমান গাইব মোরা কণ্ঠ ছেড়ে সত্য ন্যায়ের গান শৈব না আর মুখ বুঝে ইসলামের অপমান গাইব মোরা কণ্ঠ ছেড়ে সত্য ন্যায়ের গান জেল জুলুমের ভয় করে না শিল্পী গোষ্ঠী দুর্নিবার জেল জুলুমের ভয় করে না শিল্পী গোষ্ঠী দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের দুশ্মনেরা হও হুশিয়ার বিশ্ব নবীর শত্রু যারা হও হুশিয়ার দেখি যখন আল কোরআনের হয় অবমাননা বিপ্লবী এ কণ্ঠ আমি থামাতে পারি না দেখি যখন আল কোরআনের হয় অবমাননা বিপ্লবী এ কণ্ঠ আমি থামাতে পারি না ইসলামের অবমাননা দেখিব যেখানে গর্জে উঠবে আমার সুর সিংহের গর্জনে ইসলামের অবমাননা দেখিব যেখানে গর্জে উঠবে আমার সুর সিংহের গর্জনে জীবন দিতেও প্রস্তুত আছে অধ তাহিরুজ্জামান জীবন দিতেও প্রস্তুত আছে খায়রুল বাসার দিল আর ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার তোদের দাঁত ভাঙা জবাব দিতে মাঠে নামছে দুর্নিবার হকের দাওয়াত দিতে এবার মাঠে নামছে দুর্নিবার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার ইসলামের শত্রু যারা হও হুশিয়ার বিশ্ব নাবির দুশ্মনেরা হও হুশিয়ার